আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো শত্রু এলেই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ গড়ব রক্ত দিয়ে মাগো তাকে নিশ্চয়ই প্রতিকার করব শত্রু এলেই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ গড়ব রক্ত দিয়ে মাগো তাকে নিশ্চয় প্রতিকার করব আমরা রয়েছি প্রহরি তোমার আমরা রয়েছি প্রহরি তোমার চিরদিন পাহারায় থাকব আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো ঝঞ্ঝা দেখে বলো ভাই কি মাগো আমরাও প্রাণপণে লড়বো শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ঝরে বজ্রের টুটি চেপে ধরবো ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো আমরাও প্রাণপণে লড়বো শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ছড়ে বজ্রের টুটি চেপে ধরবো আমরা ঢেকেছি রাতে রাধা আমরা ঢেকেছি রাতে রাধা মনে রাধার যত ঢাকবো আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো